পরে একদা সকালে আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ সওয়ারিতে আরোহণ করেন তখন সূর্যগ্রহণ আরম্ভ হয় তিনি ফিরে এলেন তখন ছিল সূর্যোদয় ও দুপুরের মাঝামাঝি সময় আল্লাহ রসুল সাল্লাহ আল্লাহ তার হুজরাগুলোর মাঝখান দিয়ে অতিক্রম করলেন অতপর তিনি সালাতে দাঁড়ালেন এবং লোকেরাও তার পেছনে দাঁড়ালো তিনি দীর্ঘ ক্যাম করলেন অতপর দীর্ঘ রুকু করলেন অতপর মাথা তুলে আবার দীর্ঘ ক্যাম করেন তবে এই ক্যাম প্রথম রুকুর চেয়ে অল্পস্থায়ী ছিল অতপর তিনি আবার দীর্ঘ রুকু করেন তবে এই রুকু প্রথম কিয়ামের চেয়ে অল্পস্থায়ী ছিল অতপর তিনি মাথা তুললেন এবং দীর্ঘ রুকু করেন তবে এই রুকু প্রথম কিয়ামের চেয়ে অল্পস্থায়ী ছিল অতপর তিনি মাথা তুললেন এবং দীর্ঘ সাজদা করলেন অতপর তিনি আবার দাঁড়িয়ে কিয়াম করেন অবশ্য তা প্রথম কিয়ামের চেয়ে অল্পস্থায়ী ছিল অতপর তিনি দীর্ঘ রুকু করলেন তা প্রথম রুকুর চেয়ে অল্পস্থায়ী ছিল অতপর তিনি আবার দীর্ঘ কিয়াম করেন তবে তা প্রথম কিয়ামের চেয়ে অল্পস্থায়ী ছিল অতপর দীর্ঘ রুকু করেন অবশ্য এ রুকু প্রথম রুকুর চেয়ে অল্পস্থায়ী ছিল অতপর তিনি সাজদা করেন এ সাজদা প্রথম সাজদার চেয়ে অল্পস্থায়ী ছিল অতপর তিনি সালাদ শেষ করেন এরপর আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম আল্লাহর যা ইচ্ছা তাই বললেন শেষে তিনি সবাইকে কবরের আজাব হতে আশ্রয় প্রার্থনার আদেশ করলেন